আগস্ট আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয় এই দিবসটার নাম কি আপনারা বলতে পারবেন যে বারোই আগস্ট আন্তর্জাতিক কোন দিবস মানে এখন অবস্থা এমন হয়েছে এত দিবস কয় দিবসের খবর রাখা যায় এই জন্য এখন আর কেউ দিবসের খবরই রাখে না আগামীকাল যে দিবসটি এটি হলো আন্তর্জাতিক যুব দিবস ইন্টারন্যাশনাল ইয়থ ডে এটা জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিকভাবে যুব দিবস পালন করা হয় তো এই যুব দিবসকে সামনে রেখে সারা দুনিয়াতে যুবকদের সমস্যা যুবকদের সমাধান এক একজন এক এক দৃষ্টিভঙ্গি নিয়ে কালকে আলোচনা করবেন তো আমরাও এই ব্যাপারে কিছু আলোচনা করা দরকার যে বর্তমান যুব সমাজ অনেক সমস্যার মধ্যে নিমজ্জিত একটা দুইটা না সমস্যা অবনীত তো এই সমস্যার মধ্যে থেকে মূল যেই মৌলিক সমস্যাগুলোর মধ্যে আমাদের যুব সমাজ আছে এই যুব সমাজ কেন্দ্রিক আজকের খোদবার বিষয়বস্তু হবে মাসাকেলু সাবাব ওয়া হলুলুহা ফিল ইসলাম অর্থাৎ বর্তমান যুব সমাজের সমস্যা এবং এর ইসলামী সমাধান কোরআন এবং সুন্না আমাদেরকে এই যুব সমাজের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কোরআন সুন্না আমাদেরকে কি নির্দেশনা দেয় এই বিষয়ের উপরে আমরা আজকের খোদ্ায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ সমাজে আমরা যারা বসবাস করি এই মানুষগুলোর মধ্যে চার ধরনের মানুষ বসবাস করি এক ধরনের মানুষকে বলা হয় শিশু আরেক ধরনের মানুষকে বলা হয় যুবক আরেক ধরনের মানুষ আছে যাদেরকে বলা হয় ফ্রোড় মানে যুবক না বৃদ্ধ না দুইটার মাঝামাঝি আরবিতে বলা হয় আল কুহুলা আর চতুর্থ পর্যায়ের আরেক শ্রেণীর মানুষ আছেন যারা হলেন বৃদ্ধ বা সাইহুকা বৃদ্ধ মানুষ তাহলে এই চার ধরনের মানুষ নিয়ে একটি সমাজ গঠিত হয় একটি সমাজে এই চার রকমের মানুষ পাওয়া যাবে আল্লাহ সুবান এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই চার রকমের মানুষের জন্যই আলাদা আলাদা নির্দেশনা দিয়েছেন শিশুদের ব্যাপারে আলাদা নির্দেশনা আছে কোরআন এবং সুন্নায় যুবকদের ব্যাপারে আলাদা নির্দেশনা আছে এবং যারা যুবক না বৃদ্ধ না মাঝামাঝি কুহুলার মধ্যে আছে তাদেরও নির্দেশনা আছে এবং যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের ব্যাপারেও নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন আমাদের আজকের খোদ্বার আলোচ্য বিষয় হলো শুধু মাঝখানের যে যুব সমাজ এই যুব সমাজ কেন্দ্রিক আর বাকি তিন শ্রেণী কেন্দ্রিক আমাদের আলোচ্য বিষয় না এই যুব সমাজ কখন থেকে যুব সমাজ কত বছর থেকে কত বছর এই যুব সমাজের সীমা আল্লাহ সুবান তালা সৌরা আজ জুমারের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ পাকের সাত করেন আল্লাহ ثم جعل ثم جعلكم من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি হইলাম সেই আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হলো মা রেফাতুল্লাহ সুবহান আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় আল্লাহকে আল্লাহ পাক নিজেই নিজের পরিচয় কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় তুলে ধরছেন দেখবেন যে প্রত্যেক আয়াতের শেষে ওয়াকান আলিমান হাকিমা ওয়াল্লাহু আলা ওয়াল্লাহু আজিজুন হাকিম ওয়াল্লাহু রাহিম শত শতবার আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন আল্লাহকে এত পরিচয় দেওয়ার কারণ কি কারণ হলো কবরের এক নম্বর প্রশ্ন কিন্তু এটা মার রাব্বুকা তো ওই কোশ্চেনের আনসার আল্লাপা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার এই আনসারটা শিখাইছেন আল্লাহকে রবকে তো আল্লাহ সুবান তারা আল্লাহর পরিচয় দিতে গিয়ে সুরা জুমারের চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলতেছেন আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন এক দুর্বল অবস্থায় যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল বানিয়ে প্রথমে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছেন দুর্বল থেকে আল্লাহ পাক শক্তিশালী বানাইছেন শক্তিশালী থেকে আবার আল্লাহ রব্বুল্লা আলমিন দুর্বলতার দিকে নিয়ে যান সুহান আল্লাহ এই জন্য আমরা দেখি একটা শিশু দুনিয়াতে আসার আগে যখন মায়ের পেটে থাকে তখন এই শিশুটা হাত পা নাড়ানোর জন্য চেষ্টা করে কিন্তু স্বাধীনভাবে হাত পা নাড়াইতে পারে না এক বদ্ধ জগতে এই শিশু অবস্থান করে যখন আল্লাহ সুবানতালা মায়ের পেট থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসেন এখন শিশু স্বাধীনভাবে হাত পা নাড়াইতে পারে চারিওটা নড়াচড়া করতে পারে কিন্তু হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না সোজা হয়ে একেবারে দুর্বল অসহায় অবস্থায় কিছুদিন পরে হাত পা চারটা দিয়ে চারি পা দিয়ে হাঁটা শুরু করে আল্লাহ সুবানতালা এই চার পা থেকে তাদেরকে নিয়ে আসেন দুই পায়ে দুই পা থেকে আবার আল্লাহ সুবানতালা নিয়ে যান তিন পায়ে তিন পা থেকে আবার আল্লাহ সুবানতালা নিয়ে যান আট পায়ে তাহলে দেখেন মানুষের অবস্থা কয়টা কত রকমের অবস্থা দিয়ে আল্লাহ সুবানতলা একজন মানুষের জীবন পরিক্রমাকে পরিচালনা করেন প্রথমে হাঁটা শুরু করে চার পা দিয়ে দুই হাত দুই পা হামাগুড়ি দিয়ে চলা শুরু করলো আল্লাহ পাক আমাদেরকে যখন যৌবন দান করেন তখন শক্ত হয়ে দুই পা দিয়ে খাড়া হয়ে আমরা চলাচল শুরু করি আবার যখন বার্ধক্য নেমে আসে তখন দুই পায়ে কাজ হয় না আরেক পায়ের সহযোগিতা নিতে হয় লাঠি একটা লাগে লাগে না তিন পা হয়ে যায় আবার যখন এই মানুষটা মারা যায় তিন পায়েও কাজ হয় না পা কয়টা কমপক্ষে আটটা লাগে আটটা পা ছাড়া কবরস্থান পর্যন্ত নেওয়া যায় না তাহলে বোঝা যায় মানুষ এই বিচিত্র অবস্থার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে পরিচালনা করেন এটাও আল্লাহ রব্বুল্লা আলমিনের একটা পরিচয় সোহান আল্লাহ এর মধ্যে যে সময়টা যৌবন এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কৌয়া এটাই হলো সবচেয়ে শক্তির বয়স এই বয়সটা হলো পনেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর সময় যৌবনকাল একজন মানুষের শিশুকাল যৌবনকাল তারপরে প্রৌঢ়কাল বার্ধক্যকাল চারিওটা হিসাব করলে যৌবনকালটাই সবচেয়ে বেশি কারণ পঁচিশ বছর শিশু থাকে না শিশু থাকে চোদ্দ বছর পনেরো বছর আবার আপনার প্রৌঢ়ত্ব থাকে কুহুলা থাকে দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ বার্ধক্য থাকে পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি এরকম গড়ে ষাট পঁয়ষট্টি সত্তর সত্তর হইলে বিশ বছর কিন্তু যৌবন এই সময়টা থাকে পঁচিশ বছর সোহান আল্লাহ আর এই সময়ের পঁচিশ বছর মানে আপনার এই সময়ের এক বছর বার্ধক্যের বিশ বছরও এই সময়ের এক বছরের সমান হবে না তাহলে এই মূল্যবান সময়টা দিয়ে আল্লাহ পাক পঁচিশ বছর একজন মানুষকে আল্লাহ সুবান যৌবন কাল দান করেন এই সময় তারা যুবক যুব সমাজ এই পঁচিশ বছরের হিসাব আল্লাহ রব আলিন কেয়ামতর ময়দানে আলাদাভাবে নিবেন সোহার আল্লাহ যতক্ষণ না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর প্রতিটি বান্দা থেকে পাঁচটি বিষয়ের আনসার জেনে না নিবেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহ বান্দা তোমাকে ষাট সত্তর আশি বছর যে হায়াতটা দিয়েছিলাম অমরটা দিয়েছিলাম এই অমরটা বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করেছিলে দু নম্বরে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু বান্দা তোমাকে দীর্ঘ পঁচিশ বছরের একটা কাল দিয়েছিলাম এই কালটা তুমি কিভাবে অতিবাহিত করেছিলে সোহার আল্লাহ এই কালের উপরে আল্লাহ আলাদা একটা প্রশ্ন করবেন পুরা ওমরের উপরে একটা প্রশ্ন আর শুধুমাত্র এই পঁচিশ বছর কেন্দ্রিক কাল কেন্দ্রিক আলাদা একটা প্রশ্ন তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন ওয়ান এলমিহি মাজা আমেলা বিহি এলেম অনুযায়ী আমল কতটুকু করেছিলে চার নম্বর প্রশ্ন ওয়ামিন আইনা একটা সাবাহু সম্পদ কোন কোন জায়গা থেকে উপার্জন করেছিলে পাঁচ নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকাহু সম্পদ কোন কোন জায়গায় তুমি খরচ করেছিলে আল্লাহ এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বানি আদমের দুই পা এক পা ডানে বামে সরানোর কোনো সুযোগ কেয়ামতের ময়দানে নাই তাহলে আমার আপনার এই পঁচিশ বছরের যৌবনকাল এটাকে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে হিসাব নামা ছাড়া ডানে বামে যাওয়ার সুযোগ নেই তাহলে বোঝা যায় যে যৌবনকাল কত গুরুত্বপূর্ণ কিন্তু আজকে আমাদের যুবক যেই যৌবনকালকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাপাক যেটার হিসাব নিবেন কিন্তু এই যৌবনকাল চলে যাচ্ছে যুবকদের কোনো খবর নাই এবং যুবকেরা খতোয়া তো শয়তান শয়তানের এক একটি খতোয়ার জালে আবদ্ধ হয়ে আছে শয়তান কিন্তু মানুষকে গোমরাহির পথে নেওয়ার জন্য কতগুলো খতোয়া বসায় খতোয়া হলো এক একটা ধাপ এক একটা স্তর এক একটা ফাঁদ শয়তান এগুলো সুন্দর করে বসিয়ে রাখে একটাতে পা দিবেন আস্তে করে দ্বিতীয়টা উন্নীত করবে দ্বিতীয়টা থেকে আস্তে করে তৃতীয়টা তৃতীয়টা থেকে চতুর্থটা এইভাবে শয়তান দাপে দাপে উন্নতি করে এগুলাকে আল্লাপাক কোরআনের বাসায় নাম দিয়েছেন খুতুয়াতে শায়তান সৌরা আল বাকার একশত আটষট্টি নম্বর আয়ত আল্লাপাকের সাত করেছেন ইয়া শয়তানের খতোয়ার মধ্যে কোনোদিন পা দিও না শয়তান জমিন জুড়ে অসংখ্য খতোয়া অসংখ্য ফাঁদ তোমাদের জন্য পেতে রেখেছেন খবরদার শয়তানের ফাঁদে শয়তানের খতোয়ায় পা দিও না ঠিক যুব সমাজের জন্য শয়তান একের পর এক সুন্দর সুন্দর খতোয়া বসিয়ে রাখিয়েছেন আমরা আজকের খোতবায় এই শয়তানের খতোয়াগুলো আলোচনা করব যুবকদের জন্য যে সুন্দর সুন্দর খতোয়া শয়তান বসিয়ে রেখেছে বিশেষ করে অল্প কয়টি যেটি পৃথিবীর অনেক ইসলামী বিশেষজ্ঞ কোরআন সুন্না রিসার্চ করে যুবকদের জন্য কয়েকটি খতোয়ার আলোচনা করেছেন এক নম্বর খতোয়া হলো আল ঘেনা আওয়াল মাজামির দুই নম্বর খতোয়া হলো এটা থেকে উন্নত হয়ে যেখানে যায় সেটা হলো এত্তেবা মিল্লাতেল মুশরিকিন তিন নম্বর স্তর যেখানে যায় সেটা হলো সর্বত দোকান চার নম্বর স্তর যেখানে যায় সেটা হলো আজেনা ওয়াল ফাহেসা পাঁচ নম্বর স্তর যেখানে যায় সেটি হলো আল খামরিয়া ছয় নম্বর স্তর যেখানে যায় সেটি হলো আল ফাসাদ ফিল আর আমরা এই ছয়টা পয়েন্ট আলোচনা করবো যে এই শয়তান কিভাবে এক ধাপ থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ পর্যায়ে নিয়ে যায় আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে যুব সমাজের মৌলিক যে সমস্যা কিছুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের যুবকদের প্রধান যে সমস্যা সেটি হলো মাদকাসক্তি যে মাদকাসক্তি যদি নির্মূল করা না যায় তো এই দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশের মানুষের মধ্যে আর মৌলিক নৈতিক মূল্যবোধ বলতে কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে যদি মাদকাসক্ত বন্ধ করা না যায় তাহলে এই মাদকাসক্ত কিন্তু প্রথমে তৈরি হয় না এটা তৈরি করার জন্য শয়তানের কতগুলা আস্তে আস্তে খতোয়া আছে আমরা ওই খতোয়াগুলো আলোচনা করবো এক নম্বরে শয়তান কি করে দুই নম্বরে কি করে তিন নম্বরে কি করে চার নম্বরে কি করে পাঁচ নম্বরে কি করে ছয় নম্বরে কি করে শয়তান এক নম্বরে যে কাজটি খতোয়া ফেতে রাখে সেটার নাম হল মাজামির শয়তান এটাকে আলগানা ওয়াল মাজামির কোরআনের ভাষায় বলা হয় লাহওয়াল হাদিস হাদিসের ভাষায় বলা হয় আলগানা ওয়াল মাজামির সাহাবাইকে নাম এটার নাম দিয়েছেন মাজা আমির ও শায়তান এটার বাংলা সোজা কথা হলো গান বাজনা এটা হলো এক নম্বর খতোয়া এক নম্বর খতোয়ার নাম হলো গান বাজনা স্বাভাবিকভাবে আমরা মনে করি গান বাজনা তো ভালো জিনিস আজকে মুসলিমদের মধ্যে এটা ভালো জিনিস হিসাবে পরিচিত হয়ে গেছে এটাকে এখন কেউ আর খারাপ জিনিস গুনার কাজ বা অপরাধ এটা মনে করে না ছেলে মেয়ে যুবক হয়েছে গান বাজনা শুনে মা বাবা খুব খুশি এবং ছেলে যখন আস্তে আস্তে যৌবনের দিকে যায় কিশোর থেকে মা বাবা চিন্তা করে আমার ছেলেকে এমন একটা মোবাইল কিনে দিতে হবে যাতে সুন্দর মতে কানা লাগায় গান বাজনা শুনতে পারে একটা এমন সুন্দর টেলিভিশন কিনে দিতে হবে যাতে সুন্দর সুন্দর ছবি দেখতে পারে গান শুনতে পারে অর্থাৎ গান বাজনা শোনার জন্য যাবতীয় অত্যাধুনিক প্রযুক্তি দেওয়ার জন্য মা বাবাই প্রস্তুত থাকে কিন্তু মা বাবা বুঝে না যে শয়তানের এক নম্বর খতোয়ায় শয়তানের ফাঁদে সন্তানকে প্রথমেই মা বাবাই ঠেলে দিচ্ছে মা বাবাই এই ধ্বংসের চক্রান্তে শয়তানের চক্রান্তে আটকে গেছে এই গান বাজনা থেকে আস্তে আস্তে প্রথম দাঁত থেকে শুরু হয় এই গান বাজনা ইসলামী সংস্কৃতি নয় এটা কুফরি সংস্কৃতি মুশ্রিকদের সংস্কৃতি মুশ্রিকদের কিন্তু গান বাজনাটা এবাদত হিন্দুদের মৌলিক আবাদত গান বাজনা আপনি দেখবেন যত দুর্গা পূজা এই পূজা সেই পূজা আছে এখানে কি আবাদত হয় গান বাজনা বুদ্ধিস্টদের সকল আবাদতের মূল আবাদত গান বাজনা খ্রিস্টানদের মূল আবাদত গান বাজনা ইহুদিদের মূল আবাদত গান বাজনা এটা বিভিন্ন ধর্মে এটা আবাদত কিন্তু ইসলামে এই আল গানা আল মাজামির এটা হারাম এটা কবিরা গুনাহ এটাকে ইসলাম নাম দিয়েছে মাজামির ও শায়তান যারা গান বাজনা শোনার জন্য বিভিন্ন সরঞ্জাম ক্রয় করে আল্লাপাক লাহওয়াল হাদিস শব্দটি বলছেন সমস্ত সাহাবাহিক রাম তাপসির করেন লাহওয়াল হাদিস মানি হল আল ঘেনা ওয়াল মাজামির যারা গান বাজনা শোনার জন্য বিভিন্ন সরঞ্জাম ক্রয় করে আর এই গান বাজনা তাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত করে দেয় গোমরা করে দেয় কিন্তু সে বুঝতে পারে না বিহীন ভাবে বিহীন ভাবে তাকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করে দে আল্লাহ বলেন এই মানুষগুলার জন্য আমি আল্লাহর কাছে লাঞ্ছনা কর অপমান ব্যবস্থা আছে এই সামগ্রী যারা ক্রয় করে এদের ব্যাপারে আল্লাহাক আজাব মহিনের কথা বলছেন কারণ কি এটা লিউদিল্লা আনসাবিল্লা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত করে দেয় আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দেয় আল্লাহ রসুল সাল্লাম সুন্দরভাবে কথাটা বলছেন সুনানা আবু দাউদের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন বলেন আমার অন্তরের মধ্যে এমন ভাবে মুনাফেকি তৈরি করে যেমনিভাবে ফসলের মধ্যে পানি দিলে ওই ফসলগুলো সুন্দরভাবে গজিয়ে উঠে ফসলের মধ্যে পানি দিলে সার দিলে এটাকে সেবা শুশ্রূষা করলে যেমন ফসল সুন্দর হয় গান বাজনা যদি মানুষের কান দিয়ে কলবে ডুবতে থাকে তো ওই কলবে মুনাফেকিটা ওই সুন্দরভাবে গজায় উঠে এখন যখন আমি আপনি সন্তানকে গান বাজনায় যুব সমাজকে গান বাজনায় দিলাম গান বাজনার এই কুপুরি সংস্কৃতি শোনার সাথে সাথে তার অন্তরে মুনাফেকি তৈরি হচ্ছে নেফাক তৈরি হচ্ছে এখন আস্তে আস্তে আপনি লক্ষ্য করবেন এটা কিন্তু গবেষণার বিষয় আপনি গবেষণা করে দেখবেন সমাজে সূক্ষ্মভাবে চোখ বন্ধ করে তাকায় দেখবেন যেই যুবকগুলা গান বাজনা শুনতেছে গান বাজনায় অভ্যস্ত হয়ে গেছে এদের মধ্যে আস্তে আস্তে মুনাফেকের অভ্যাস ঢুকে যায় মুনাফেকের অভ্যাস বলতে কি মুনাফেকের বড় বড় অভ্যাস কথা বললে মিথ্যা কথা বলে দেখবেন যে আস্তে আস্তে এই লোক এই ছেলে যুবক বা এই যুবতী আস্তে আস্তে মিথ্যা কথা বলা শুরু হয়েছে ওয়াদা করলে ওয়াদা খালাপ করে মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা খালাপ করে এরপরে যখন কথা বলে মিথ্যা কথা বলে আমানত রাখলে আমানতের খেয়ানত করে কারো সাথে একটু সামান্য তর্ক বিতর্ক হইলে গালি গালাজ অশ্লীল ভাষা প্রয়োগ করে এগুলো মুনাফেকের লক্ষণ মোনাফেকের আরেক বড় লক্ষণ ফজরের জামাতে হাজির হইতে পারে না দেখবেন যে গান বাজনা শুনে আস্তে আস্তে ফজরের নামাজ থেকে গাফেল যদি অন্য নামাজ পড়েও তো ফজর থেকে দেখবেন যে আস্তে আস্তে গাফেল হচ্ছে কারণ তার ভিতরে মুনাফেকের অভ্যাস জন্ম নিতেছে মুনাফেক সলাত আদায় করে কিন্তু ওয়াইজা ইলা সলাতে কমু কুসালা মুনাফেক সলাত আদায় করে অলসতাপূর্ণ ভাবে এখন দেখবেন তার নামাজের অলসতা নামাজের গাফলতি মা বাবা নামাজের জন্য বারবার তাকিদ দিচ্ছে কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়তেছে না পড়তেছি বাবা পড়তেছি মা পড়তেছি এই পড়তেছি পড়তেছি করে ওয়াক্ত চলে যাচ্ছে সলাহাতের ব্যাপারে গাফেল অর্থাৎ মুনাফিকের অভ্যাস গুলো আস্তে আস্তে জন্ম নেওয়া শুরু হয়েছে এই জন্য নবী সালাম বলেন ইস্তেমা উল মালাহি মাসিয়াতুন ওয়াল বিহা কুফরুন নবী সাল্লাম বলেন গান বাজনা শোনাটা হলো মা সিয়াত গুনার কাজ ওয়াল জুলুস ওয়ালাইহা ফিসকুন গান বাজনার মাজলিসে বসা হলো ফাসেকের কাজ যদি কেউ গান বাজনা শুনে মজা পায় গান বাজনা চলতেছে সেও নাচতেছে মনের অজান্তে নাচতেছে মানে গানটা শুনে খুব মজা পাইতেছে আর বলতেছে এই গানটা তো হেভি গান খুব মজা লাগতেছে আল্লাহ রসুলাম বলেন তালাজুজু কুফুরুন সাথে সাথে তার ইমান চলে গেছে সে কাফের হয়ে গেছে কারণ সে কুফুরি সেরকি সংস্কৃতি শুনে মজা পাইতেছে এই মজা পাওয়া মানে তার ইমানে নাই ও তালাজুজু বিহা কুফুরুন নবিসাম বলেন সেই কুফরির মধ্যে চলে গেছে কারণ সে এটা তারা মজা পাইতেছে তাহলে এর মাধ্যমে শয়তানের এক নম্বর খতুয়ার বীজ বপন করলো শয়তান এবার আস্তে আস্তে দেখবেন দুই নম্বরে যাচ্ছে এক ধাপ উন্নতি হচ্ছে দ্বিতীয় গ্রেডে যাচ্ছে দ্বিতীয় গ্রেডটা কি এবার ওই যুবকের কাছে দেখা যাবে মুশ্রিকের সংস্কৃতি কাপের সংস্কৃতি তার কাছে ভালো লাগে এক নম্বরটা থেকে আবার দুই নম্বর গ্রেডে যখনই দেখবেন যে আস্তে আস্তে তার কাছে মুশ্রিকের সংস্কৃতি ভালো লাগতেছে মনে করবেন যে প্রথম গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডে উন্নতি হয়েছে আস্তে আস্তে শয়তানের দ্বিতীয় খতোয়া এসে গেছে দ্বিতীয় খতোয়া হলো তার কাছে আর ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার ভালো লাগে না এখন মুশ্রিকদের কালচার মুনাফেকের কালচার কাফের কালচার তার কাছে ভালো লাগে এই ভালো লাগার লক্ষণ কিভাবে দেখবেন দুই নম্বর গ্রেডে উন্নীত হওয়ার সাথে সাথে দেখবেন এই যুবকের চুল কাঠার মধ্যে পরিবর্তন চুলের মধ্যে পরিবর্তন দেখবেন চুলটা দেখবেন যে কাফের মুশিকদের অনুকরণে বিভিন্ন রকমের ডিজাইন চুলের ডিজাইন চুলের ডিজাইন দেখলে বুঝবেন যে এটা দুই নম্বর গ্রেডে আসছে এটা একদম উন্নতি হয়ে এটা এখন দুই নম্বর গ্রেডে আছে দেখবেন যে চুলের এখান দিয়ে একটু কাটা এখান দিয়ে একটু করা বিভিন্ন রকমের ডিজাইন দেখা যাবে দুই নম্বর গ্রেডে উঠলে দেখতে পাবেন দাড়ির বিভিন্ন রকমের ডিজাইন এখান দিয়ে একটু কাটা এখান দিয়ে বিভিন্ন রকম দাড়ি নিয়ে ঠাট্টা তামাশা দুই নম্বর গ্রেডে যদি উন্নতি হয় তখন দেখবেন হাতের নখগুলো লম্বা লম্বা ডান হাতে বাম হাতে পুরুষ মানুষ অনেকগুলা ছুরি লাগানো আছে দেখবেন যে ছুরি লাগানো ডান হাতে বাম হাতে মানে পুরুষ মানুষ দুই নম্বর গ্রেডে উন্নতি হলে দেখবেন লুঙ্গি খুলে স্বাভাবিক প্যান্ট পায়জামা খুলে হাফ প্যান্ট পরা শুরু করছে বুঝবেন দুই নম্বর গ্রেডে এসে গেছে গেঞ্জি পরার ক্ষেত্রে শার্ট পরার ক্ষেত্রে প্যান্ট পরার ক্ষেত্রে আস্তে আস্তে দেখবেন যে ভিন্ন রকম লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তার কাছে ইসলামিক কালচার ইসলামী সংস্কৃতি ভালো লাগে না মুশ্রিকদের সংস্কৃতি মুশ্রিকদের কালচার তার কাছে পছন্দনীয় মনে হয় এই অবস্থা যখন দেখবেন এটা আস্তে আস্তে দুই নম্বর গ্রেডে উঠে গেছে আল্লাহাক সুরানার নেসার একশত পনেরো নম্বর আয়তা আল্লাহাক বলছেন ওয়ামাই ইউশা কেকের রাসুল মা তাবাইয়ানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন কোন মানুষের কাছে যদি আমার রাসুলের সংস্কৃতি পছন্দনীয় মনে না হয় এবং আমার রাসুলের যে সাহাবিরা ওই সাহাবিদের সুন্না সাহাবিদের কালচার সাহাবিদের সংস্কৃতি পছন্দ হয় না নুয়াল্লিহি মা তাওয়াল্লা সেই যেই সংস্কৃতিকে মহব্বত করে আমি তাকে ওইদিকে ফিরিয়ে দিই ওয়ানুসলিহি জাহান্নাম এটার পরিণতিতে এসে জাহান্নামে চলে যায় এটার পরিণতি হলো জাহান্নাম তাহলে নবী সাল্লাম আর সাহাবাইকেরামের কি সুল ছিল না মাথায় চুল কি ছিল সাহাবাইকেরামের মাথায় কি সুল ছিল তো সাহাবাইকেরাম চুল কাটার নাই তো সাহাবাইকেরাম কি এসব ডিজাইনে চুল কাটছেন তাহলে চুল কাটার ক্ষেত্রে অনুসরণ করতে হবে মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদেরকে তাদের আদর্শ বাদ দিয়ে ডানে বামে গেলে মনে করবেন গুমরাহির দিকে চলে গেছে দাড়ির ব্যাপারে দাড়ি রাখা ওয়াজিব গুরুত্বপূর্ণ একটা শরীর হুকুম দাড়ি নিয়ে যদি কেউ ঠাট্টা করে তার ইমান ভেঙ্গে যাবে ইমান চলে যাবে ইমান বঙ্গের ছয় নম্বর কারণ হলো আল ইস্তেহজা ফি দিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলাম যেই দিন নিয়ে আসছেন ওই দিনের কোন জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রোপ করলে ইমান ভেঙ্গে যায় আল্লাহ পাক সুরা তাওবার তেষট্টি এবং ষষট্টি নম্বর আয়তে বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন আল্লাহ বলেন তোমরা কি আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে এবং আমার রাসুলকে নিয়ে তোমরা ঠাট্টা শুরু করছো লাজেরু কোনো ওজন নাই কাদ দা ইমান আনার পরে তোমরা সবাই কাফের হয়ে গেছ আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে রাসুলের সুন্না নিয়ে কেউ যদি ঠাট্টা করে তা আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন কাদ কাফার তুম্বা আদা ইমানিকুম ইমানের পরে কাফের হয়ে গেছ ইমান চলে গেছে আপনি দাড়ি রাখতেছেন না ভালো কথা কিন্তু দাড়ি নিয়ে ঠাট্টা করার অধিকার কোনো মুসলিম যুবককে আল্লাহ এবং আল্লাহ রসুল দেন নাই আপনি দাড়ি কয়দিন রাখবেন কয়দিন ফেলে দিবেন কয়দিন এই ডিজাইনে রাখবেন কয়দিন ওই ডিজাইনে রাখবেন এইসব ঠাট্টা বিদ্রুপ করলে ইমান চলে যাবে তাহলে যুবক যখন দেখবেন যে এই গ্রেডে উন্নীত হয়েছে তখন দ্বিতীয় দাফে আছে দ্বিতীয় খতোয়ায় আছে হাজ্জাজ ইবনে হাসান আত্মাবেই তিনি হাদিস বর্ণনা করছেন সুনানে আবুদাউদের হাদিস তিনি বলেন যে আমার বোন একদিন আমাকে আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালানোর বাড়িতে নিয়ে গেলেন গিয়ে আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালানুকে বললেন যে হে রাসুলের খাদেম আমার ছোট ভাইয়ের জন্য একটু দোয়া করেন আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালানহু হাজ্জাজ ইবনে হাসান রাহেমাহুল্লাহর জন্য দোয়া করে দিলেন বরকতের দোয়া করলেন দোয়া করার পরে দেখলেন তার মাথার মধ্যে দুইটা চুলের বেনি তখন তার বোনকে বললেন যে এই যে চুলের সংস্কৃতি এটা ইহুদিদের সংস্কৃতি তোমার বাইকে আজকে বাড়িতে নিয়ে এই দুইটা বেনি এই দুইটা ঝুটি কেটে ফেলে দিবে আল্লাহ রসুলের সাহাবিরা চুলের মধ্যে যখন দেখতেন কুফরি সংস্কৃতি ইহুদিন আসার সংস্কৃতি সাথে সাথে সেটা পরিবর্তন করে নিতেন শিখ চুলের মধ্যে দাঁড়ির মধ্যে নখের মধ্যে হাফ প্যান্ট পরার মধ্যে এই জাতীয় কুফরি যত সংস্কৃতি অমুসলিম সংস্কৃতি এগুলো শয়তানের ফতোয়া এরপর আরো দেখবেন এই গ্রেডে আরো কিছু আলামত আছে এই গ্রেডের এই গ্রেডে উন্নীত হলে দেখবেন যে বার্থডে পালন করা শুরু করে দিছে জন্মদিবস পালন করা শুরু বিশাল আয়োজনে খ্রিস্টানদের অনুকরণে বার্থডে পালন তারপরে দেখবেন ম্যারেজ ডে পালন তারপরে দেখবেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন মুসলিম থার্টি ফার্স্ট নাইট উদযাপন এগুলো সব এই গ্রেডের কাজ দুই নম্বর গ্রেড শয়তানের হতোয়া আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করে বলছেন সুনানে বাই হাতির হাদিস সহি হাদিস মান বানা বিবেলা দিল ওয়া ওয়া ওয়া ইয়ামুতা মাহুম যে ব্যক্তি মুশরিকদের দেশে বসবাস করে আর মুশ্রিকদের সাথে মিলিত হয়ে নববর্ষের উৎসব পালন করে এবং মাহার যান করে মাহার যান আর নববর্ষের উৎসব পালন করে মুশ্রিকদের বার্থডে পালন করে ম্যারেজ ডে পালন করে নতুন নতুন যত সংস্কৃতি আছে এগুলো পালন করে আল্লাহ রসুল বলেন এই অবস্থায় যদি কোনো মুমিন মরে হুসেরামা হুমিয়া কেয়ামা কেয়ামতের দিন তার হাসর হবে ওদের সাথে যাদের কৃষ্টি কালচার পালন করছে অনুকরণ করছে তার হাসরটা হবে তাদের সাথে আচ্ছা, আমরা আর এদিকে যাচ্ছি না দুই নম্বর গ্রেড গেল এবার দুই নম্বর গ্রেড চলতে থাকলে তিন নম্বর গ্রেডে আসবে তিন নম্বর গ্রেড কি তিন নম্বর গ্রেড হলো সর্বত দোকান দেখবেন যে আস্তে আস্তে সিগারেট ধরছে যুবক তিন নম্বর গ্রেডে উন্নীত হয়েছে শয়তানের তিন নম্বর খতোয়া সর্বত তাদখিন ধূমপান করা শুরু করছে এখন দেখবেন যে আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশে এত উন্নতি হয়েছে থ্রি ফোরে উঠলেই মোটামুটি এই গ্রেডে উন্নীত হওয়া যায় তিন নম্বর গ্রেডে চলে যায় প্লাস থ্রি ফোর এর ছেলে মেয়ে সিগারেট টানে ধূমফান করে মানে তিন নম্বর গ্রেডে চলে গেছে এত উন্নতি দ্রুত উন্নতি এটি হারাম ধূমফান সকলের জন্য হারাম যুবকের জন্য আর বৃদ্ধের জন্য না সবার জন্য এটি হারাম আল্লাপাক কোরআনে অসংখ্য জায়গায় নিষেধ করেছেন খবরদার নিজেকে নিজে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না ওয়ালা তাকতলোয়ান খবরদার নিজেকে নিজে হত্যা করিও না একশো সাতান্ন নম্বর বলছেন খাবারগুলো তোমাদের জন্য হালাল আর খাবায়স খাবারগুলো তোমাদের জন্য হারাম খাবায়স খাবার তোমাদের জন্য হারাম আমরা একদিন আলোচনা করছিলাম এর আগে যে মসজিদে নবীর যে টয়লেটগুলো আছে টয়লেটের যে হাম্মাম ওখানে দেখবেন লেখা আছে যে আত্মাদহীন মামনু খবরদার এখানে কেউ ধূমপান করবেন না ধূমপান নিষিদ্ধ কারণ কি আত্মাদহীন মিনাল খাবায়স ধূমপান করা খাবায়সের অন্তর্ভুক্ত আমি মসজিদে নবীর দার্সে একজন বড় আলেমকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এখানে লিখছেন যে আত্মাদ মিনাল খাবায়স ধূমপান করা খাবায়সের অন্তর্ভুক্ত খবিজদের কাজ তা আমাদের দেশে তো সম্ভ্রান্ত লোকেরা খায় খবিসেরা খায় না ভালো ভালো মানুষেরা খায় এবং এটা এটা সম্ভ্রান্তের অর্থাৎ এটা একটা আভিজাত্যের লক্ষণ তা আপনারা লিখছেন এটা খাবায়স হ্যাঁ, তো ওই শায়েখ আমাকে বললেন যে আপনি নিজেই চিন্তা করুন যে টয়লেটের মধ্যে কিসের ধ্বংসাবশেষ পাওয়া যায় কখনো দেখছেন কমলার দংশ অবশেষ কমলা খাইছে কমলার চামড়াটা টয়লেটে পড়ে রয়েছে টয়লেটে বসে বসে কমলা খাইছে আপেল খাইছে বেদানা খাইছে এইরকম লক্ষণ কোনোদিন দেখছেন অথচ দেখা যায় টয়লেটে বসেও এটা খায় এটার ধ্বংস অবশেষ গুলো দেখবেন যে টয়লেটে পড়ে আছে বোঝা যায় এখানে বসে বসে এটা খাইছে তো যে জিনিস টয়লেটে বসে খায় তো সেটা তো ইয়েবাদ কেমনে হয় সেটা তো খাবায় আর আল্লাহ পাক স্পষ্ট বলছেন সুরা আল আরাফের একশো সাতান্ন নম্বর আয়তে আলাইহিমুল খাবায়েস যত খাবায়েস খাবার আছে মুমিন বান্দাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে তো এটা খাবায়েস খাবার অথচ দেখা যায় আজকে আমাদের যুবকেরা ধূমপান করলে মানুষ এত খারাপ মনে করে না বলেছে খায় অসুবিধা কি আগে তো একসময় লুকাই খাইতো মুরব্বী দেখলে খাইতো না মুরব্বী দেখলে একটু লুকাই ফেলতো এখন মুরব্বীদের সামনেই অনেক মুরব্বীরা একসাথে বসে বসে খায় এখন আর এটাকে খারাপ দোষণীয় কিছু মনে করা হয় না এটা হলো কয় নম্বর গ্রেড তিন নম্বর এবার আসেন চার নম্বর গ্রেড চার নম্বর গ্রেডে যখন উন্নীত হবে তখন দেখবেন এবার তার কাছে ফর্নোগ্রাফি ভালো লাগবে এবার চলে আসবে ফর্নোগ্রাফির সংস্কৃতিতে এখন তো পর্নোগ্রাফির সংস্কৃতি একবারে হাতের মুঠায় হাতে হাতে মোবাইলের মধ্যে শত শত আপনি ভিডিও আপলোড করে রাত দিন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনি এবার পর্নোগ্রাফিতে যুবক আসক্ত হয়ে গেল এই পর্নোগ্রাফির আসক্তটা হলো চার নম্বর গ্রেড চার নম্বর গ্রেডে চলে আসছে এখন এবার এই পর্নোগ্রাফির সাথে কিন্তু অনেক কিছু জড়িত আছে পর্নোগ্রাফিতে যখন আসবে এই গ্রেডে এবার জেনা বেবিচার তারপরে ইপটিজিং দর্শন সমকামিতা এই জাতীয় যত অশ্লীলতা আছে এটার সাথে আস্তে আস্তে জড়িত হয়ে যাবে আজকে দেখেন প্রতিদিন পত্রিকার পাতা খুললে এমন কোন দিন নাই পত্রিকার পাতায় দেখবেন না যে তিন বছরের শিশু চার বছরের শিশু পাঁচ বছরের শিশু দর্শনের শিকার বিভিন্ন রকমের যৌন হয়রানির শিকার এগুলোর মূল কারণ কোথায় পর্নোগ্রাফি কারণ পর্নোগ্রাফি তো সেই এখানে থিওরিক্যাল দেখতেছে থিওরিক্যাল দেখার সাথে সাথে সেইটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে চায় যখনই বাস্তবায়ন করতে যায় তখন সামনে যা পায় তাই দিয়ে বাস্তবায়ন করতে চায় তিন বছরের শিশু না চার বছরের শিশু না পাঁচ বছরের শিশু সেটা তার দেখার বিষয় নয় কি নির্মম ভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে মেরে ফেলতেছে যে এই আপনার নির্যাতনের মাধ্যমে তাহলে এটা হলো চার নম্বর গ্রেড আল্লাপাক সুরা আল ইসরার বত্রিশ নম্বর আয়তা আল্লাপাক বলছেন ওয়ালা তাকরাবুজ জেনা খবরদার জেনা বেবিচারের ধারে কাছেও যেও না কারণ এটা এটা অনেক রাস্তা এটা খুলে দে যখনই এগুলো দেখা শুরু হয়েছে তখন তার দুই চোখ জেনার মধ্যে নিমজ্জিত আল জেনা হুমান নজর দুই চোখের জেনা হলো দেখা এগুলো দেখাটাই চোখের জেনা এরপরে মোবাইলে কথা বলা অবৈধভাবে শুরু হয়েছে মেয়েদের সাথে কথা বলা আল্লাহ রসুলাম বলেন ওয়াল উজুনানে হুমা কানের জানা হলো এরকম কথাবার্তা শোনা কথাবার্তা বলা এটা কানের জানা আর আল কালাম আর জবানের জানা হলো এরকম কথাবার্তা বলতে থাকা রাত বারোটার পরে যুবক মোবাইলে যুবতীর সাথে আলাপ করতেছে এখানে মুখের জানা হচ্ছে কানের জানা হচ্ছে কালবের জানা হচ্ছে একসাথে অনেকগুলো জানার সমষ্টি হচ্ছে আস্তে আস্তে শয়তানের খতোয়ায় উন্নীত হচ্ছে চার নম্বর গ্রেডে যখন আসবে এবার আস্তে করে পাঁচ নম্বর গ্রেডে চলে যাবে পাঁচ নম্বর গ্রেডের নাম হলো আল খামরিয়া যেটাকে আমরা এখন বড় সমস্যা মনে করতেছি মাদকাশক্তি এই মাদকাসক্তি হলো আস্তে আস্তে এই ধাপগুলো অতিক্রম করে এক পর্যায়ে এসে তখন আর ধূমপান এটা সেটা এগুলো আর ভালো লাগে না এবার আসল জিনিস পান করা শুরু আল্লাপাক সুরা আল মায়েদার একানব্বই এবং বিরানব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ সুবান মদের ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা দিয়েছেন দিয়ে আল্লাহ বলছেন মিন আমাল শয়তান এগুলো শয়তানের আমল শয়তানের কাজ কোন মানুষ এই কাজ করে না খামারকে মদ পান করাকে নেশা করাকে আল্লাহ পাক বলছেন মিন আমাল শয়তান এটা শয়তানের আমল অর্থাৎ তখন সে আর এই সাইড গ্রেড অতিক্রম করার পরে সে আর নিজে মানুষ থাকে না তার খাঁচাটা মানুষ কিন্তু আসলে সে একটা ইবলিস তখন তার সমস্ত কাজগুলো শয়তান যা করে তার হাত দিয়ে শয়তানের কাজটাই করে মুখ দিয়ে শয়তানের কথাটাই বলে চোখ দিয়ে শয়তানের দেখাটাই দেখে মানে তার সব পুরা শরীরটা এখন আমালু শয়তান শয়তানের কাজ করতে থাকে আর খামার হল শয়তানের কাজের মধ্যে উম্মুল খাবায়স উম্মুল ফাওয়াহস নবী সালাম বলছেন যে খামারটা হলো উম্মুল ফাওয়াহস সকল অশ্লীলতার মা মানে সকল অশ্লীলতার মূল এবং এটা সকল প্রকারের অপরাধের মূল ফামান সারেবাল খামরা সলা যে পান করা শুরু করে সে আর কাছেও আসে না সলাদ ছেড়ে দেয় আর সলাদ ছেড়ে দেওয়া মানে সে শেষ সর্বনাশ এবং নবীলাম বলছেন এদেরকে তেইনাতুল খাবাল খাওয়াবেন তেইনাতুল খাবাল তেইনাতুল খাবাল হলো জাহান নামের একটা খাবার শরীর গলে ফুজ রক্ত বের হবে এগুলার জোশ এগুলা জোশ বানিয়ে ওই যারা মদ সেবন করে মদ পান করে তাদেরকে আল্লাপাক খাওয়াবেন মেহমানদারি করবেন তিনাতুল খাবাল দিয়ে আজকের যুব সমাজ এটা দিয়ে শেষ সর্বনাশ এবং প্রতিদিন সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ বোতল আর ট্যাবলেট আমাদের সামনে আসতেছে পরিবেশন হচ্ছে আর আমাদের সামনে দিয়ে বলা হচ্ছে বিড়ালের সামনে সুটকে দিয়ে বিড়ালকে ওয়াজ করা হচ্ছে যে খবরদার বিড়াল এটা খাওয়া অপরাধ এটা খালি গুণা এটা খারাপ জিনিস তো বিড়ালকে ওয়াজ শুনবে তার সামনে যদি আনি আমরা সব রেখে দিয়ে ওয়াজ করি দেখা যায় আমাদের চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ বোতল ট্যাবলেট আমাদের হাতের নাগালে এখান দিয়ে আমরা ওয়াশ করতেছি যে এটা খারাপ কাজ এটা করা যাবে না মাদক আসক্তি খুব খারাপ তো এগুলো তো আগে তাদের হাতের নাগাল থেকে দূরে সরাইতে হবে হাতের সামনে এনে আমরা বলতেছি যে এটা খারাপ কাজ এই জন্য এই মাদকাসক্তি দূর করতে হলে আগে মাদক বন্ধ করতে হবে চতুর্দিক থেকে আসাটা বন্ধ করতে হবে যাতে আমাদের যুবকদের হাতে না আসে যুবকদের কাছে না পৌঁছে আর যুবকদেরকে এই মাদকাসক্তি থেকে রক্ষা করার জন্য এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় কোরআন সুন্নার আলোচনা মাদকাসক্তির উপরে শুনাইতে হবে কোরআন সুন্নাই এমন এক শক্তি যেই শক্তি যুব সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে পারে নবী সাল্লাম যেই সমাজ থেকে মাদকাসক্তি দূর করছিলেন ওই সমাজ এই সমাজের মতন আরো কঠিন মাদকাসক্তির সমাজ যে সমাজে মদ ছাড়া কবিতা রচনা হইতো না সাহিত্য রচনা হইতো না যেই সমাজে খাবার টেবিলে মদ না দিলে খাবারে হইতো না যে সমাজে শরবতের মতো পানির মতো মদ পান করত সেই সমাজ থেকে আল্লাহ রসুল মাদকাসক্তি উচ্ছেদ করেছেন কিসের সাহায্যে এই ইসলামের সাহায্যে কোরআন সন্ন্যার মাধ্যমে এই জন্য আজকের যুব সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করার বড় মাধ্যম কোরআন সন্না কোরআন সন্ন্যার দিকে ফিরে আসা শেষ সর্বশেষ যে ফতোয়ার কথা বলে আমরা আলোচনা শেষ করব সেটা হলো আল ফাসাদ ফিলারদে যখন একজন যুবক বা যুবতী এই সকল ধাপ অতিক্রম করে আসছে পাঁচটা ধাপ বললাম না পাঁচটা ধাপ অতিক্রম করছে এখন তো সে যা ছাওয়ার যা পাওয়ার তার জীবনে সব পাই গেছে এই পাওয়ার পরে তার মধ্যে এক সময় অনুশোচনা আসে এক সময় তার ভিতরে হতাশা চলে আসে এই মাদকাসক্তির পরেই যে কাজটি আছে সেটা হলো হতাশা তার ভিতরে হতাশা এসে গেছে এখন সে কি করবে এখন সে তো আর মানুষ নাই সে এখন যা ইচ্ছা তাই করতে পারে হঠাৎ করে কোনো এক ষড়যন্ত্রকারী এসে বললো যে শোনো তোমাকে সুন্দর এক জিনিস শিখাই দিচ্ছি অমুক জায়গায় যাইবা যাই বোমা দুটা মারি দিবা তুমি মরে যাইবা আত্মহত্যা করে সোজা তুমি জান্নাতে চলে যাইবা শহীদ হয়ে যাবা বাস আপনি যখনই মাদকাসক্ত লোকের কাছে হতাশ লোকের কাছে যে তার জীবন সম্পর্কে হতাশ সে তো এখন জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা খোঁজে সে আর লম্বা রাস্তায় বিশ্বাসী না দেখবেন যে আমি অনেক জায়গায় সরাসরি পরীক্ষিত অনেকে আমার কাছে আসছে যে হুজুর এইরকম এরকম অপরাধ করছে কি করা তা আমি বলছি যে ভাই শোনেন আপনি যে ঘুষ খাইছেন এই ঘুষ এগুলো আগে ফেরত দিতে হবে এখন ঘুষ এগুলো ফেরত দেওয়া অনেক কঠিন কাজ সুদ খাইছে কঠিন কাজ এবার আমার থেকে দূরে কারণ এত কঠিন পদ্ধতি এত কঠিনই যাওয়া দরকার নাই শর্টকাট পদ্ধতি আরেকজনের কাছে গেছে বলে যে ভাই আমার দরবারে আপনি এক কোটি টাকা দেন আপনার সব মাপ তো এত সহজ তরিকা শর্টকাট তরিকা পাই গেছে জান্নাতে যাওয়ার যে সেখানে কিছু টাকা ব্যয় করলো বা জান্নাতে চলে গেল মানুষ যখন এই পর্যায়ে পৌঁছে তখন শর্টকাট রাস্তা খুঁজে এই সময়ে কিছু সুযোগ সন্ধানে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী যারা শুধু বাংলাদেশের না আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী মুসলিম যুবকদেরকে টার্গেট করে যে কাদেরকে সন্ত্রাসবাদের দিকে জঙ্গিবাদের দিকে নেওয়া যায় তখন দেখে যেগুলো এরকম জীবন সম্পর্কে হতাশ জীবনে সব পাই গেছে এখন আর কিছু তার চাওয়া পাওয়ার নাই এখন তার একটাই পাওয়া শর্টকাট কেমনে জান্নাতে যেতে পারে হোলি আর্টিজানে যে ঘটনা ঘটছে এখানে সবগুলার রিসার্চ করে গবেষণা করে দেখেন যে কারা সেখানে করছে কোন মাদ্রাসা শিক্ষিত মোলামা বা মোলামার সোহবতে বা দিনদারের সোহবতে ছিল এই রকম কোন লোক আজ পর্যন্ত কোন প্রকার জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে জড়িত নাই এটা থাকা অসম্ভব কারণ একজন মুসলিম কখনো জঙ্গি হতে পারে না মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না মুসলিম কখনো নিরপরাধ মানুষ হত্যা করতে পারে না কারণ আল্লাহ সুবান সরাসরি সুরা নেসার তিরানব্বই নম্বর আয়তা আল্লাহাক বলছেন ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা আল্লাহ তিনটা অপরাধের ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন একটা অপরাধ হলো সুদের অপরাধ আর একটা অপরাধ হলো সম্পত্তি বন্টনে যদি হেরফের করে আর তিন নম্বর অপরাধ হলো ইচ্ছাকৃত কোন নিরপরাধ মানুষকে হত্যা করে তার ব্যাপারে আল্লাপাক বলছেন যে সে জাহান্নামে যাবে খলেদান ফিয়া স্থায়ীভাবে জাহান্নামে তাহলে সে কিসের শহীদ হলো সে তো স্থায়ী জাহান নামে চলে গেল আত্মহত্যা করলো আল্লাহ বলছে কেউ যদি মানুষকে হত্যা করে তাহলে সে ফাঁসাউপনারা আমি তাকে জাহান নামে ঢুকাবো তো সে তো কিসের শাহাদাত সে তো জাহান নামে চলে গেছে তাহলে তার এই দোকাতার দেওয়ার কারণ কি সে তো ওই যে জীবন সম্পর্কে হতাশ সে তো দেখা গেছে যেগুলা এখানে গেছে এইগুলা এর আগে বিভিন্ন নায়িকার সাথে ছবি অমুকের সাথে ছবি বিভিন্ন খারাপ জায়গার দৃশ্য আপনারা দেখতে পাবেন তাহলে বোঝা যায় এগুলা এরকম ভালো পরিবেশ থেকে দিনই পরিবেশ থেকে আসে নাই এগুলা আসছে ওই জাতীয় খারাপ পরিবেশ থেকে খারাপ পরিবেশ থেকে এসে এক সময় ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে আমাদের মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য কয়েকটা রাস্তা বেছে নিছে একটা রাস্তা হলো এইভাবে যুবকদেরকে বিপদগামী করে তাদেরকে এরকম সন্ত্রাসী বানিয়ে তাদেরকে হত্যা করে মুসলিম শক্তিকে দুর্বল করা এই জন্য সম্মানিত ভাইরা আমরা যে কথাটা বলতেছিলাম যে এই যুব সমাজের অনেক সমস্যা এই সমস্যাগুলো উত্তরণের রাস্তা হলো আল্লাহর দিনের দিকে ফিরে আসা কোরআন সন্ন্যার দিকে ফিরে আসা আর এই ফতোয়া গুলার ব্যাপারে সবসময় সজাগ সতর্ক থাকা যে শয়তান আস্তে আস্তে আমার ছেলেকে আমার মেয়েকে কোন গ্রেড থেকে কোন গ্রেডে নিয়ে যাচ্ছে এটা খেয়াল রাখা এই জন্য যদি আগেই সতর্ক হন এক নম্বর গ্রেডে যখন উঠছে তখন যদি আপনি সতর্ক হন আমার সন্তান গান বাজনার মধ্যে ঢুকে গেছে আমার সন্তান বিজাতীয় সংস্কৃতি মহব্বত করতেছে ভালো লাগতেছে এই গ্রেডে থাকতে যদি আপনি সতর্ক হন তাহলে ওই পর্যন্ত যাবে না কিন্তু এগুলাতে আপনি সতর্ক না এগুলাতে উদাসীন তো সে তো আস্তে আস্তে আস্তে আস্তে ওইদিকেই যাবে এই জন্য সম্মানিত ভাইরা যুব সমাজের এই সমস্যাগুলো যেগুলো মৌলিক আরো অনেক সমস্যা মৌলিক সমস্যা যেগুলো আমরা আলোচনা করলাম এগুলোর ব্যাপারে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের ব্যাপারে আমাদের আত্মীয় স্বজনের ব্যাপারে প্রতিবেশীর ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে যাতে আমাদের সন্তানেরা আমাদের এই সমাজের যুব সমাজ যেন সেই সাবাবে মাক্কা সাবাবে মদিনার মতো যুব সমাজ তৈরি হয় যেই যুব সমাজ ছিলেন আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তালু জাইদ বিন হারসা রাদি আল্লাহ তালু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালু মক্কার যুব সমাজ মদিনার যুব সমাজ সাবাবে মক্কা সাবাবে মদিনার মতো আমাদের যুব সমাজও তৈরি হবে এই লক্ষ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ সুবান আমাদের সবাইকে আমাদের এই দেশের যুব সমাজকে সেই সাবাবে মক্কার মতো সাবাবে মদিনের মতো বানিয়ে দিন আল্লাহ পাক আমাদের যুব সমাজকে সকল প্রকার অপসংস্কৃতি থেকে সন্ত্রাস থেকে মাদকাশক্তি থেকে আল্লাহ হেফাজত করুন আমিন ইয়ার আব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ